আনাস রদিল্লাহ হতে বর্ণিত যে তার মা উম্মু সুলাইম রদিল্লাহ তালাহা এক মুদ জব নিয়ে তা পিষলেন এবং এ দিয়ে খতিফা অর্থাৎ দুধ ও আটা মিলানো খাদ্য তৈরি করলেন এবং ঘিয়ের পাত্র নিংড়িয়ে দিলেন অতপর তিনি আমাকে নবী সাল্লাহ সাল্লাম এর নিকট পাঠালেন তিনি সাহাবাদের মাঝে ছিলেন এ সময় আমি তার কাছে এসে তাকে দাওয়াত করলাম তিনি বললেন আমার সঙ্গে যারা আছে আমি বাড়িতে এসে বললাম তিনি যে জিজ্ঞেস করছেন আমার সঙ্গে যারা আছে তারপর আবু তাল্লাহ রদিল্লাহ তালাহু তার কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল অতি অল্প খাদ্য ও মুসুলাইম তৈরি করেছে এরপর তার কাছে সেগুলো আনা হলে তিনি বললেন জনকে আমার কাছে প্রবেশ করতে দাও তারা এসে তৃপ্ত হয়ে খেলেন তিনি আবার বললেন আরও জনকে আমার কাছে প্রবেশ করতে দাও তারা এসে তৃপ্ত হয়ে খেলেন তিনি আবার বললেন আরও জনকে আমার কাছে প্রবেশ করতে দাও এভাবে তিনি চল্লিশ পর্যন্ত উল্লেখ করলেন তারপর নবী সাল্লাহ আলাইসাল্লাম খেলেন এবং চলে গেলেন আমি দেখতে লাগলাম তা থেকে কিছু কমেছে কিনা অর্থাৎ কিছুমাত্র কমেনি